যাদের হস্তে ধারণ ছিল ইসলামী সেই উঁচু নিশান তারা আজ পরে ঘুমাই বেহুস বাহিরে বইছে ঝড় তুফান তার আল্লাহর মনোনীত সেই ফরসটিকে ভুলে গিয়েছে দিনের ভয়াবহ ধ্বংস দেখেও তারা বসে আছে নীরব নিস্তব্ধ নিরালায় তাদের নীরবতা বিদীর্ণ করে জিহাদি প্রেরণায় উজ্জীবিত করতে আর জালিম শাহী ভেঙে চুরমার করে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করতে আমাদের এই অভিযান চলবে অবিরাম আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহবান মুদের সাথী খোদ হবে রহমান মুদের সাথী খোদ হবে রহমান আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহবান মুদের সাথী খোদ হবে হবে রহমান অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহ্বান মোদের সাথী খোদ হবে রহমান মোরে সাথী খোদ হবে রহমান আয়ে সবাই হয়ে যাই তালিবান মজলুমের সহায়তায় হইয়া গোয়ান সবাই হয়ে যাই তালিবান মজলুমের সহায়তায় হইয়া গোয়ান সবাই হয়ে যাই তালিবান মজলুমের সহায়তায় হইয়া গোয়ান তালিবান তালিবান আমরাও তালিবান তালিবান তালিবান আমরাও তালিবান আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহ্বান মুদের সাথী খোদ হবে রহমান মুদের সাথী খোদ হবে রহমান কোরআন হাদিস মতে চলবে বিধান ইসলামী হুকুমত হবে কায়েম কোরআন হাদিস মতে চলবে বিধান ইসলামী হুকুমত হবে গায়ে কোরআন হাদিস মতে চলবে বিধান ইসলামী হুকুমত হবে গায়ে একই সাথে গেয়ে উঠি আমরাও তালিবান একই সাথে গেয়ে উঠি আমরাও তালিবান আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহ্বান মুদের সাথী কোদ হবে রহমান মুদের সাথী কোদ হবে রহমান তোমরা তো ভুলে গেলে পরজিটিকে তোমরা তো তাবিল কর দিনে রাতে তোমরা তো ভুলে গেলে পরজিটিকে তোমরা তো তাবিল কর দিনে রাতে তোমরা তো ভুলে গেলে পরজিটিকে তোমরা তো তাবিল করো দিনে রাতে তাবিল করা ছেড়ে দিয়ে হয়ে যাও তালিবান তাবিল করা ছেড়ে দিয়ে হয়ে যাও তালিবান আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহ্বান মুদের সাথী কোদ হবে রহমান মুদের সাথী কোদ হবে রহমান আজ কেন বসে আছো দশে যায় দিন ইসলামী দিন ছেড়ে হচ্ছে বেদিন আজ কেন বসে আছো দশে যায় দিন ইসলামী দিন ছেড়ে হচ্ছে বেদিন আজ কেন বসে আছো দশে যায় দিন ইসলামী দিন ছেড়ে হচ্ছে বেদিন বাংলার এনজিও তারাতে হবে এনজিও বেইমান রুখতে হবে বাংলার এনজিও দাঁড়াতে হবে এনজিও বেইমান রুখতে হবে আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহ্বান মুদের সাথী খোদ হবে রহমান মুদের সাথী খোদ হবে রহমান বাংলার জমিনে নারী নির্যাতন দিন দিন বাড়ছে চুরি রাহজন বাংলার জমিনে নারী নির্যাতন দিন দিন বাড়ছে চুরি রাহজন বাংলার জমিনে নারী নির্যাতন দিন দিন বাড়ছে চুরি রাহজন আমাদের কাজ হল সাইজ করা আমাদের কাজ হল সাইজ কর আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহ্বান মুদের সাথী খোদ হবে রহমান মুদের সাথী খোদ হবে রহমান ইসলামী হুকুমত করবো কায়েম এদেশকে কারো কাছে দেব না রেহেন ইসলামী হুকুমত করব কায়েম এদেশকে কারো কাছে দেব না রেহেন ইসলামী হুকুমত করব কায়েম এদেশকে কারো কাছে দেব না রেহেন চাকমাদের গরদান উড়িয়ে দিয়ে উড়াবো আমার আমাদের দান উড়িয়ে দিয়ে ঘোরাবো আমাদের বিজয়ী নিশান আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহ্বান মুদের সাথী খোদ হবে রহমান সাথী খোদ হবে রহমান আমাদের অভিযান চলবে অবিরাম চলবে আমাদের আহবান মোদের সাথী খোদ হবে রহমান মোদের সাথী খোদ হবে রহমান মোদের সাথী খোদ হবে রহমান মোদের সাথী খোদ হবে রহমান